একচল্লিশ হিজড়ি মোতাবেক আঠাইশে এপ্রিল দুই আলোচনার বিষয়বস্তু ধারাবাহিক ইমাম আল্লামা ইবন ওসাইম রহমতুল্লাহ আলের কিতাব মাজালিসুল শাহর শাহরি রমাদানের দার্স আর আজকে মজলিস নম্বর হচ্ছে সাত সপ্তম মজলিস এই মজলিসের বিষয়বস্তু হচ্ছে কয়েক শ্রেণীর মানুষের সেয়ামের বিধান বিশেষ করে দুই শ্রেণীর মানুষের কথা আজকে আলোচনা করব এক হচ্ছে ছয় নম্বরে ষষ্ঠ প্রকরণ মানুষের হচ্ছে মুসাফির মুসাফিরের বিধান আর অসুস্থ ব্যক্তির রোগীর বিধান এই দুটো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন শেখ ইউনসাইম রহমতুল্লাহ আলী তার কথাগুলি যেভাবে তিনি পেশ করেছেন সেইভাবে পেশ করার চেষ্টা করব কারণ কথাগুলি সহি ইনশাআল্লাহ বলছেন তিনি ফালকিসমুস সাদিস ষষ্ঠ প্রকার ছয় নম্বরের মানুষ সেয়ামের ক্ষেত্রে হচ্ছে আল মুসাফির এদ আলম ইয়াকসদ বেসাফারি আত্মাহাইল আল ফিতর মুসাফির কিন্তু মুসাফিরের জন্য শর্ত হচ্ছে যেন তার সফরের উদ্দেশ্য অসৎ না হয় অর্থাৎ সফর এই জন্য সে করছে যাতে করে সে শ্যাম ছাড়তে পারে তাকে শ্যাম পালন করতে না হয় সিয়াম থেকে বাঁচার জন্য রোজা রাখা থেকে বেঁচে থাকার জন্য যে রোজা রাখবো না এই বাহানার জন্য সে সফর করছে এইরকম অনেক অসৎ লোক মুসলিম সমাজে আছে বিশেষ করে অনেক যারা পয়সাওয়ালা ভোগবিলাসী আর যাদের মধ্যে দিন তেমন নেই নামকে অস্তে মুসলিম তারা অনেকে আছে যে তাদের সফরগুলি সব রমজানে রেখে দেয় গোটা বছর বাড়িতে থাকলো আর সব সফর শুরু করলি তো রমজান মাসে যে ইচ্ছা করে সফর শুরু করলো বিনোদনের সফর আমোদ সফর বিভিন্ন দেশ এই সিঙ্গাপুরতে এই ইউরোপ এই আমেরিকা এই সুইজারল্যান্ড ঘুরে বেড়াচ্ছে আর বলছে আমি তো সফরে আছি আমি আর কেন শ্যাম পালন করব না তাই শেখ বলছেন এজালাম ইকসুদ বেসাফারিহি আত্মাহাইল আল ফিতরে শর্ত হচ্ছে মোসাফিরের জন্য যে সিয়াম কাজা করা বা আপাতত ছেড়ে দেওয়া পরে কাজা করবে এর যে বৈধতা এর জন্য শর্ত হচ্ছে যেন তার সিয়াম ভঙ্গ করার জন্য হিলা বাহানা করা উদ্দেশ্য না থাকে ফাইন কাসাদা আলিকা তার যদি এটাই উদ্দেশ্য হয় যে আমি রমজান মাসে সফর করছি কি জন্য যাতে আমি সিয়ামগুলো ছাড়ার বৈধতা পেয়ে যায় আমাকে সিয়াম না পালন করতে হয় বলছেন ফাল ফিতরু আলিহে হারামুন এই অবস্থায় যদি হিল্লা বাহানা করে তার সফরে যে সফর করার উদ্দেশ্য হচ্ছে সিয়াম থেকে নিজেকে বাঁচানো সিয়াম পালন করব না তাহলে তার জন্য সিয়াম ছাড়া হচ্ছে হারাম আর ও সিয়াম ও অজেবন তার জন্য সিয়াম পালন করা হচ্ছে ফরজ আলিহি হিনাই এই অবস্থায় তার জন্য সিয়াম পালন করা হচ্ছে ফরজ তাহলে এমন মোসাফির হইতে হবে যেই মোসাফির কোনো কাজবশত সফর করছে সে শখ করে আর সে প্ল্যানিং করে রমজান মাসে সফর রেখেছে যাতে করে তাকে সে আম পালন না করতে হয় এমনটা না হয় ফয়েজ আল্লাম ইয়াকসদি তাহাইয়ুল যদি তার এই হিল্লা বাহানা করা উদ্দেশ্য না থাকে বরং সফরের প্রয়োজন ছিল করেছে ফাহুয়া মোখাইয়ারুন বাইনা সিয়াম ওয়াল ফিতরে তাহলে তার স্বাধীনতা রয়েছে সে সিয়াম পালন সফরে করতেও পারে আর সিয়াম ছাড়তেও পারে ইফতার করতে পারে অর্থাৎ দিনে পানাহারও করতে পারে সাওন তালাত মুদ্দাতু সাফারি আমকাসুরা তার সফরের সময়সীমা দীর্ঘ হোক অথবা কম হোক তাহলে মুসাফিরের সময়সীমার ক্ষেত্রে তিনি শেখ হাসান রহমতুল্লাহ আলাই সময়সীমা নির্ধারণ করেন তিনি বলছেন লম্বা সফর হলেও আর ক্ষুদ্র সফর হলেও ওয়াসাউন কানা সাফার হো তাঁর আনলে গারাজেন কোনো উদ্দেশ্যে কোনো কাজের জন্য হঠাৎ করে তার সফর শুরু হোক মুস্তাফের মুস্তামিরান অথবা তার স্থায়ী সফর হোক স্থায়ী সফর মানে তাকে প্রতিদিন সফরে যেতে হচ্ছে প্রায় দিনই সফরে যেতে হচ্ছে কেমন বলছেন কাসায়কে তাইরাত যেমন পাইলট এরোপ্লেনের চালক যারা ওয়াসাইয়ারাতুল উজরা এরকমই যারা শহরের বাইরে এক শহর থেকে আর শহরে ট্যাক্সি চালায় আপনার রিয়াজ থেকে ধরুন উদাহরণস্বরূপ যারা মক্কা যাচ্ছে মদিনা থেকে মক্কা যাচ্ছে ডেলি কয়েকবার করে হয়তো ট্রিপে যাচ্ছে তো তাদের জন্য রমজান মাসে সফরের কারণে সেয়াম যদি কষ্টকর হয় তাহলে ছাড়া যায় কষ্টকর হলে ছাড়বে পরে বিস্তারিত বলছি তার কয়েকটি অবস্থা রয়েছে এক কথায় সাধারণ সফর যদি হয় তাহলে শ্যাম পালন করলে করতেও পারবে আর যদি শ্যাম ছাড়ে তারও বৈধতা আছে সেটাও জায়জ দলিল কোরআনে কেরিমের আয়াত আল্লাহ রবুল্লা আলমিন সুরে বাকার আয়াত নম্বর একশো চুরাশিতে এরশাদ করেছেন আর পঁচাশিতে এরশাদ করেছেন দুইবার করে কথাটি এসেছে দুটি উপলক্ষে আল্লাহ বলছেন ইয়াম মাদুদাত একশো চুরাশি নম্বর আয়াত বলছেন মাদুদাত মাত্র হাতে গোনা কয়েকটি দিন এই রমজান মাসের শ্যাম উনত্রিশ অথবা তিরিশটি খুব দ্রুত চলে যাবে তোমার সামনে দিয়ে ভারী মনে করিও না ফমান কানামিন কুমারিজান আওয়ালা সাফার তারপরে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে হয় সফররত অবস্থায় থাকে তাহলে সেই সংখ্যাগুলি গণনা পূরণ করে নেবে অন্য দিনগুলিতে যে কয়টা শ্যাম ছুটবে সেগুলি অন্য সময়ে পুরা করে নেবে সাহি বখারি মুসলিম আনস বিন মালিক রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত রয়েছে তিনি বলছেন কুন্না নোসাফির মান নবী সাল্লাহ আমরা রসুর উল্লাহ সাল্লা সাথে সাহাবিরা সফর করতাম ফালাম ইয়াইবি সাইম আল মুফতি ওয়ার আল মুফতি আলা সাইম আর শ্যাম রমজান মাসে যে আমরা সফর করতাম এই সফরে কেউ যদি শ্যাম পালন করত তো শ্যাম পালনকারী যারা শ্যাম পালন করত না তাদের ওপর কোনো রকমের অভিযোগ বা আপত্তি তুলত না হ্যাঁ তাদেরকে দোষী মনে করত না ওয়ালাল মুফতির আল্লাহ সাইম আর কেউ যদি শ্যাম পালন করত আর কেউ পালন করতো না তো যারা শ্যাম পালন করতো না এই ছাড় গ্রহণ করত তারা যারা সিয়াম পালন করত তাদেরকেও দোষী সাব্যস্ত করতো না তাদের বিরুদ্ধে তাদের কোনো কমপ্লেন থাকতো না যার যেটা ভালো লাগতো করতো কেউ শ্যাম পালন করতো সফরে আবার কেউ ছাড়তো তাহলে সাহাবাইকার আমরা দুই শ্রেণীর ছিলেন সফরে সফরে যার ইচ্ছা হয়তো শ্যাম পালন করতেন আর যার ইচ্ছা হতো শ্যাম পালন করতেন না কেউ কারো প্রতি প্রতিবাদ করতেন না যেমন আজকাল অনেকের স্বভাব রয়েছে হ্যাঁ আপনি এই কাজটা করেন নাই আরে আপনি এটা কেন করলেন এইরকম স্বভাবটা রয়েছে কিন্তু রমজান মাসের সিয়াম ধরেন কেউ মক্কা গিয়েছে আর মক্কা যাওয়ার পরে সফরের কারণে ছেড়ে দিয়েছে অনেকে আপত্তি করে আপনি এসেছেন মক্কা ইবাদত করার জন্য ওমরা করার জন্য আর আপনি রোজা রাখছেন না এটি কেমন কথা দেখবেন যেন আপনি আপত্তি করছেন না ভাই ওর জন্য আল্লাহ ছাড় দিয়েছেন আপনার ইচ্ছা হলে আপনি শ্যাম পালন করুন আর কারো ইচ্ছা হলে শ্যাম ছাড়তে পারেন এ তো ফরজ শ্যামের কাজার ক্ষেত্রে ছিল কিন্তু অনেক সময় সওয়াল মাসে ছয়টি শ্যাম কেউ যদি না রাখি আজকাল এমন একটা পরিবেশ তৈরি হয়েছে কিছু মানুষের মাঝে যে এটাকে জরুরি মনে করে নিয়েছে মনে করেন আরে আপনি সওয়াল মাসে রোজা রাখলেন না হ্যাঁ এটা কেমন কথা হলো আপনি শ্যাম সওয়াল মাসের শ্যাম পালন করলেন না এই রকম কথা বলার কোনো প্রয়োজন নেই যার ইচ্ছা হবে রাখবে আর যার ইচ্ছা হবে রাখবে না আল্লাহ রব্বর সকলকে ভালো কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন সহি মুসলিমে আবু সাইদ খুদ রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস রয়েছে তিনি বলছেন মনে করতেন যে যেই ব্যক্তি শক্তিশালী সফরে শ্যাম পালন করার ক্ষেত্রে ফাসামা সে শ্যাম পালন করুক ফাইন্নাজালিকা হাসান এটা ভালো কথা মান ওয়াজাদা আর সালাফরা এটা মনে করতেন সাহাবাই আবু সাইদ তার মানে কেরামগণ এটা মনে করতেন যে মান কেউ যদি নিজে দুর্বলতা অনুভব করে যে আমি সফরে শ্যাম পালন করলে কষ্ট হবে দুর্বল হয়ে যাব ফাফ তারা সুতরাং সফরে যদিও শ্যাম ছেড়ে দেয় ফাইন না হাসান এটাও তার জন্য ভালো তাহলে কোনোটা অনুত্তম নয় এটাও ভালো এই জন্য যারা যুবক মানুষ তাদের ক্ষেত্রে একটি হাদিস রয়েছে যে হাদিসটি আর সংক্ষিপ্ত আকারে সাহি মুসলিমে রয়েছে আর একটু লম্বাভাবে রয়েছে হাদিসটি মুসনাদে আহমদে আবু দাউদে তো হাদিসটি যেটি আবু দাউদে রয়েছে সেটাতে দুর্বলতা রয়েছে কিন্তু এ মূল হাদিস মূল বক্তব্য সাহি মুসলিমে রয়েছে তাতে হামজা রাজি আল্লাহ তালন বলছেন ইয়া রাসুল আল্লাহ আজেদবি কুয়াতন আলা সিয়াম ফি সফর আমি সফরে সিয়াম পালনে নিজেকে শক্তিশালী মনে করছি পাহাল আলিয়া জোনাহন আমার কি কোনো গোনা হবে যদি সফরে আমি এই রমজান মাসের সিয়ামগুলি রেখে নিই আর আবু দাউদে রয়েছে যে ইয়া রাসুল আল্লাহ দি আনা শাহবন আমি হচ্ছি একজন যুবক ফা আজেদবি আন্না সমা ইয়া রাসুল আহওয়ানু আলিয়া মিন আন ওয়াখিরাহু আর আমি পছন্দ করি বা মনে করছি যে এখন আমার শ্যামটা রেখে নেওয়াটা আমার জন্য বেশি সহজ বিলম্ব করার চাইতে কাজা করার চাইতে ফায়াকন ও দেয়নান আলে সেটা আমার ওপর কাঁধে ঋণের বোঝার মতো থেকে যাবে আর পরে আমাকে একা একা শ্যাম পালন করতে হবে আফা আসুম ও ইয়া রাসুল আল্লাহ তাহলে আল্লাহ রসুল আমি কি শ্যাম পালন করতে পারবো সফর অবস্থায় আজ আমলি আজরি সেটা বেশি আমার বেশি নেকির কাজ হবে আম উফতেরও অথবা রমজান মাসে সফরে আছি সেই জন্য ছেড়ে দেওয়াটাই বেশি নেকির কাজ হবে আর পরে কাজা করাটাই ভালো হবে কালা রসুল্লাহ বলছেন আইয়ালিকা সে তাই আহামজা তুমি যেটা চাও সফরে যদি চাও যে শ্যাম পালন করবো আমার তেমন কষ্ট হয় না আমি যুবক মানুষ রাখো আর যদি মনে করো যে ছাড়বো তাও ছাড়তে পারো আর সেই মুসলিমে রয়েছে নবী সাল বলছেন হে আর রুখসা তুমিন আল্লাহ এটি আল্লাহর পক্ষ থেকে ছাড় ফামান আখাজা বেহা কেউ যদি এই ছাড় গ্রহণ করে হাসানুন তাহলে ভালো ওয়ামান আহাব্বা ইয়াসুম আর কেউ যদি বলে যে আল্লাহ ছাড় দিয়েছেন সফরে আমি এ ছাড় নেব না আমি কাজা তো পরে করতেই হবে এক্ষুনি রেখে নেব রমজান মাসে সফর অবস্থায় ফালা জোনাহ আলী তার কোনো গনহা হবে না এখন আলোচনা করি যারা ট্যাক্সি ড্রাইভার তাদের প্রতিদিন তারা ট্যাক্সি চালায় কিন্তু শহরের ভিতরে না মুসাফির হইতে হবে শহরের ভিতরে যদি থাকে তো মুসাফির হলো না এই বিষয়টি মনে রাখতে হবে শহরের বাইরে এক শহর থেকে আর এক শহরে যাচ্ছে যে শহরের দূরত্বকে মোটামুটি সফর বলা হয় মানুষের ভাষায় যেটা কাছাকাছি আশি কিলোমিটার কেউ বলেছেন আশি কিলোমিটার আটচল্লিশ মাইল আর কেউ বলেছেন যেটাকে মানুষরা সেখানকার প্রচলনে সফর বলে সেটা হচ্ছে সফর যার জন্য কাপড় চোপড় বেঁধে প্রস্তুতি নিয়ে বের হয় যে আমি সফরে যাচ্ছি ট্যাক্সি চালকের জন্য রমজান মাসে শ্যাম পালন করা যদি কষ্টকর হয় যেমন গরমের সময় আর সে এক শহর থেকে আরেক শহর ট্যাক্সি চালিয়ে যাচ্ছে তো বলছেন শেখুল তাহলে সেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন না করে কাজা করবে আর এমন সময় সে শ্যামগুলি কাজা করে সারা বছর তো সে ট্যাক্সি চালাচ্ছে তাহলে কখন রাখবে সারা বছর তো তোর সফর চলতে আছে বলছেন হ্যাঁ তাকে রাখতে হবে অবশ্যই কিন্তু কখন রাখবে ঠান্ডার দিনে শীতকালে যখন দিন ছোট হয়ে যাবে ঠান্ডা থাকবে তখন সে শ্যামগুলি কাজা করে নেবে বলছেন তারপরে সেখানে সাইম রহমতুল্লাহ আলে আর একটি গুরুত্বপূর্ণ মাস আলা এই ক্ষেত্রে সেটা হচ্ছে মোসাফিরের জন্য দুটো জায়জ এটাতে এতক্ষণ পর্যন্ত জানলাম মুসাফির যদি সাধারণ সফর হয় তো শ্যাম পালন করতেও পারে আবার শ্যাম ছাড়তেও পারে কিন্তু কোনটি উত্তম মুসাফিরের জন্য নর্মাল যদি সফর হয় যাতে কোনো কষ্ট নেই কিন্তু সফর তাহলে শ্যাম পালন করাটা সাথে সাথে রমজান মাসে উত্তম নাকি কাজা করাটা উত্তম এই বিষয়ে ওলামাদের ইখতলাফ থাকলেও তিনি বলছেন ওয়াল আফদারুল মুসাফির মুসাফিরের জন্য উত্তম হচ্ছে ফেলুল আসহালে আলিহে মিনা সিয়াম আল ফিতর সিয়াম রাখা অথবা সিয়াম ছাড়ার মধ্যে যেটা তার জন্য বেশি সহজ কোনটা তার জন্য সহজ সুবিধাজনক যদি একজন মোসাফিরকে মনে হয় যে আমার শহর এত আরামদায়ক যেমন হোটেলে আছেন আপনি ঠিক আছে সফরে আছেন কিন্তু হোটেলে আছেন বা কোনো কারো বাসাতে আপনি অতিথি হয়ে গেছেন সেখানে খাওয়া দাওয়া আছে আর আরামের ব্যবস্থা আছে ঘুমের ব্যবস্থা আছে আর এমন কোনো কষ্টের দৌড়াদৌড়ি ছোটাছুটি করছেন না আপনি আছেন মক্কায় যাচ্ছেন মসজিদ হারামে গিয়ে সলাদটা আদায় করে চলে আসছেন তাহলে আপনার জন্য শ্যামে উত্তম আপনার জন্য শ্যাম পালন করে উত্তম আর যদি দেখা যায় যে শ্যাম পান করলে কষ্ট হচ্ছে আমার জন্য শ্যাম এখন ছেড়ে দেওয়াটাই হচ্ছে সহজ তাহলে সেটি উত্তম এটা বলা হলো যদি দেখেন যে একটা সহজ আমার জন্য আর একটা তুলনায় ফাইন তাসাওয়ায়া কিন্তু যদি দুটোই সমান হয় শ্যাম পালন করা যেমন তেমন রাখাও যেমন যেমন শ্যাম পালন করলে একটু খিদা পিপাসা লাগে তেমনি না রাখলেও একই রকম কোনো অসুবিধা নেই দুটোই বরাবর ফাসম আফজালু তাহলে শ্যাম পালন করে নাও রমজান মাসেই মোসাফিরের জন্য উত্তম কেন এই জন্য বলছেন লিয়ান্নহ আসরা ওফি এবরাই জিম্মাতিহি কারণ তার দায়িত্ব পালনটা দ্রুত সে করে দিল দায়িত্ব পালনে বিলম্ব করল না আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদের ওপর আল্লাহ আবুল আলমিন দিয়েছেন ফরজ হিসাবে যে শ্যাম রমজানের তোমাকে রাখতে হবে তুমি এখন রাখো অথবা পরে রাখো হে মোসাফির অথবা অসুস্থ ব্যক্তি আমি যদি এক্ষুনি রমজান মাসে রেখে নিই মোসাফির অবস্থায় তাহলে তাড়াতাড়ি আমার দায়িত্বটা পালন করে দিলাম আমি দায়িত্ব মুক্ত হয়ে গেলাম ও আনসাতুল্লাহু এজাসামা মান্নাস আর সবাই শ্যাম পালন করছে তার সাথে আমি একজন রাখলাম এটা কিন্তু সহজ কিন্তু বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে সমাজে সবাই খাওয়া দাওয়া করছে আর আমাকে একা একা কাজা করতে হবে এটা অনেক সময় মানসিক দিক থেকে কষ্টের কারণ এই দুটো দিক থেকে যদি কারো জন্য সফর অবস্থায় শ্যাম রাখা অথবা ছাড়া দুটোই সমান কোনো পার্থক্য মনে হয় না তাহলে শ্যাম পালন করে নেওয়াটাই ভালো হবে আর আরেকটি কারণ হচ্ছে এটি নবী সাল্লামের আমল সফরে নবী সাল্লাহ আলী সাল্লাম শ্যাম পালন করেছেন একমাত্র সাহাবাই কেরামদের যখন দেখেছেন যে কষ্ট হচ্ছে তখন ছেড়ে দিয়েছেন যাতে করে তারা সাহাবাই কেরামরা রসুল্লাহ সাল্লামের অনুসরণ করে বলছেন যেমন শাহি মুসলিমে রয়েছে আবু দরদার রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলছেন খারাজ নামা নবী সাল্লাহ ফি ফি হারিন শদীদিন নবী সাল্লা সাল্লামের সাথে আমরা সফরে বেরোলাম রমজান মাসে পড়ে প্রচণ্ড গরমের দিনে হাত্তা ইনকান আহাদনা আল্লাহ ইয়াদাহ আলা রাসিমিন সিদ্দতুল হার এত গরম ছিল এত প্রখর রোদ ছিল যে মানুষ রোদ থেকে নিজেকে বাঁচানোর জন্য মাথায় হাত রেখে দিত মাথায় হাত রেখে রোদ থেকে মাথাকে বাঁচাতো অমাফিনা সায়মন ইল্লা রসুল্লাহ সাল্লাহ আবদুল্লাহ বিন রাহা আমাদের মধ্যেকার কেউ সিয়াম অবস্থায় ছিল না এই সফরে একমাত্র রসুল্লাহাম এবং সাহাবি আবদুল্লাহ বিন রাহা রদি আল্লাহ তালাম যিনি শক্তিশালী বীরপুরুষ মানুষ ছিলেন কিন্তু যখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম জানতে পারলেন যে সাহাবা ইকরামদের কষ্ট হচ্ছে তো আফতার সাল্লাম মোরা আতাল্লি আসহাবিনা বালাগ আন্নাহু শাক্কা আলিহমুসিয়াম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিয়াম ছেড়ে দিলেন যখন তার কাছে সংবাদ পৌঁছিল যে বেশ কিছু সাহাবির আপনার দেখা দেখে সিয়াম পালন করছে যাতে তাদের বড়ই কষ্ট হয়েছে এ মর্মে জাবের রদি আল্লাহ তালানো থেকে বর্ণিত রয়েছে মক্কা বিজয়ের সফরে জিজ্ঞেস রসুল্লাহ সেটি ছিল <clears throat> রমজান মাসে রসুল্লাহাম সিয়াম অবস্থায় বেরিয়েছেন মদিনা থেকে হাত্তা বালাগা কোরা আল গামিম কোরাউল গমিম নামক স্থানে পৌঁছিলেন ফাসামান নাসম মাহু লোকেরাও রসুল্লাহ দেখা দেখি সিয়াম অবস্থায় ছিল ফকির আল্লাহ বলা হল রসুল উল্লাহামকে ইন্না সাকাত শাক্কা আলিম সিয়াম লোকজনের জন্য সিয়াম পালন করা এই সফরে বড় কষ্ট হয়ে গেছে প্রচণ্ড গরমের দিন ধরুন ফিমা ফালদা কিন্তু লোকেরা ছাড়তে চায় না তারা তাকিয়ে আছে যে আপনি কি করছেন ফাদা আবিকাদাহিমাইন বাদ আল আসরে রসুল্লাহ এই খবর পেয়ে দেখলে সাহাবিদের এত কষ্ট হচ্ছে তারপরও তারা সিয়াম ছাড়ছে না আমাকে ফলো করতে চাইছে আমার আমলকে আমার কথা বলার পরেও শুনছে না তখন আসরের পরে অথচ সেই সময় কোনো প্রয়োজনও ছিল না সিয়াম ভঙ্গ করার আসরের পরে রসুর উল্লাহ সাল্লাম এক পেয়ালা পানি নিয়ে বা এক গ্লাস পানি নিয়ে ডাকলেন তারপরে পান করে নিলেন অন্যাসুয়ান জরুন এলি সবাইকে দেখিয়ে সবাইকে দেখি যে দেখো আমি সিয়াম ছেড়ে দিলাম তোমরাও ছেড়ে দাও হাদিস এমাম মুসলিম রাহেমাহুল্লাহ বর্ণনা করেছেন তাহলে মোসাফিরের জন্য দুটি অবস্থা বললাম মোসাফিরের জন্য যেটা সহজ সেটা করবে এটা সবচেয়ে উত্তম মোসাফিরের জন্য দুটোই সমান যদি মনে হয় তাহলে সিয়াম পালন করাই হচ্ছে উত্তম এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা বললাম তৃতীয় অবস্থা মোসাফির বলছেন মুসাফির আলী ফাইন বলছেন মোসাফিরের জন্য শ্যাম পালন করা যদি কষ্টকর হয় তাহলে কষ্ট করে শ্যাম পালন করবে না বরং ফাইন না ইউফতেরও সে তখন শ্যাম ছেড়ে দিবে রমজান মাসে সফর অবস্থায় ওয়ালাইয়াসুম ও ফিস সফর সফরে শ্যাম পালন করবে না এই মর্মে হাদিস তিনি নিয়ে এসেছেন জাহাবের রজি আল্লাহ তালানহর ওই হাদিসের একটা অংশ রয়েছে নবী সাল্লাহ আলী সাল্লাম সিয়াম ছেড়ে দিলেন হিনা সাক্কাসম আলান্নাস যখন দেখলেন যে লোকজনের সিয়াম কষ্ট হচ্ছে তখন যাতে করে তারা উল্লাহ সাল্লামের আমলের অনুসরণ করে কারণ তারা কথাতে যথেষ্ট মনে করছেন না যে নবী সাল্লাহ আছেন তো আমারও রেখে নিই তখন নবী সাল্লাহ সাল্লামের কাছে খবর দেওয়া হইল ফকির ইন্না বাদ আন্নাসে কাদসাম এখনও কিছু লোকেরা বলছে যে আর ছাড়বো কেন শ্যামটা রেখেই নি অনেকে শ্যাম ছাড়েনি অথচ চরম কষ্ট হচ্ছে তাদের ফাকাল নবী সাল্লাহ আলী সাল্লাম নবী সাল্লাম তখন বলেছেন উলাইকাল ওসাত উলাইকাল ওসাত ওরাই হচ্ছে নাফারমান ওরাই হচ্ছে বিরুদ্ধাচরণকারী আসির বহু বচন হচ্ছে ওসাত ওরাই হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধাচরণকারী শরীয়তের বিরুদ্ধাচরণকারী রাহ মুসলিম হাদিস সহি মুসলিমের সহি বখারি মুসলিমে আরও জাবের রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস রয়েছে আন্না নবিসা কানাফি সাফার নবী সাল্লাম কোনো এক সফরে ছিলেন ফরা জেহামান ওয়ারাজুলান কাদুল্লিল আলিহে দেখছেন যে এক জায়গায় ভিড় ভাড় লেগে আছে আর একজন লোককে লোকেরা ছায়া করছে একজন লোক কে ছায়া করছে সে তার শ্যামের কারণে তার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তাকে ছায়া করে লোকেরা আছে ফাকালা মাহাজা রসুল্লাহ বললেন যে এটা আবার কি এই ভিড়ভাড় কেন কালু সাইমুন তখন সাহেবের মিয়া রসুল আল্লাহ একজন লোক শ্যাম অবস্থায় আছে আর তার কঠিন অবস্থা হয়ে গেছে ফাঁকা আলা তখন রসুল উল্লাহ বললেন লেইসা মিনাল বীর আসিয়াম অফিস সফার সফরে সিয়াম পালন করা নেকির কাজের অন্তর্ভুক্ত নয় মিনাল বিররে সিয়াম অফিস সফর এই ছিল আলোচনা তাহলে কষ্ট যদি হয় সফরে শ্যাম রাখতে তাহলে শ্যাম ছেড়ে দেবে কষ্ট করবে না না হলে না ফরমান হবে আর কোনো নেকির কাজ হবে না কোনো ব্যক্তি যদি সিয়াম শুরু করে দেয় বাসা থেকে আর তারপরে সফর করে মানে সকালবেলা সফর করছে তাহলে সহুর করেছে আর তারপরে সফর শুরু করবো সাক্কা আলী একমালা সময় তারপরে রাস্তায় কিছু দূর গিয়ে তার জন্য শ্যাম পুরা করা মুশকিল হয়ে গেল অথবা সফরে আছে মনে করেছে আজকে শ্যাম রেখে নি আর তারপরে শহুর করে নিয়ত করে শ্যাম শুরু করে দিয়েছিল কিন্তু সে শ্যাম কমপ্লিট করা তার জন্য কষ্টকর জাহাজ আল্লাহুল ফিতরু এজা বেলা বালাদেহি যখন বাড়ি থেকে বেরোচ্ছে সফরে তখন তার জন্য শ্যাম ভঙ্গ করা যায় শহর থেকে বেরিয়ে তাহলে আপনি বাড়ি থেকে আগেই শ্যাম ছেড়ে দেবেন না যে আজকে তো সকালে আমি বের হব সুতরাং এখন আর শহর খেয়ে লাভটা কি আর শ্যামের নিয়ত করে লাভটা কি এমনটা করা যায় নয় কারণ হতে পারে যে সহ সফর আপনার কোনো কারণে ক্যান্সেল হয়ে যেতে পারে আর আপনি মকিম থেকে গেলেন যে কোনো পরিস্থিতি এরকম তৈরি হতে পারে এই মাস আলাটি গুরুত্বপূর্ণ একটি মাস আলা যে আমরা যতক্ষণ পর্যন্ত বাড়িতে আছি মখিম অবস্থায় আছি শ্যাম শুরু করে দেব আর তারপরে যখন সফর শুরু করে দিলাম আর শহরের বাইরে চলে গেলাম তখন আমরা চাইলে শ্যাম ছেড়ে দিতে পারবো যদি প্রয়োজন মনে করি অথবা প্রয়োজন না মনে করি সফর শুরু হয়ে গেছে সুতরাং এখন শ্যাম ছেড়ে দিলাম শ্যাম তখন ভঙ্গ করে দেবে কারণ দলিল বলছেন লিয়ান্না নেবে সামা কারণ নবী সাল্লাহ সাল্লাম মদিনা থেকে যখন বেরিয়েছিলেন এর আগে যে হাদিসটি উল্লেখ করা হলো তখন সিয়াম শুরু করেছিলেন অসামান্নাসমাহুয়ার লোকেরাও সিয়াম রেখেছিলেন হাত্তাবালা কোরআল গামিম যখন কোরআল গামিম নামক স্থানে পৌঁছিলেন আর শুনতে পেলেন যে লোকজনের সিয়াম পালন করা কষ্টকর হচ্ছে আফতারা তখন সিয়াম ছেড়ে দিলেন তাহলে মদিনার বাইরে গিয়ে কোরাউল গামিম নামক স্থানে তিনি সিয়াম ভঙ্গ করেছেন আর লোকেরাও সিয়াম সেখানে ভঙ্গ করেছেন চার নম্বরে মুসাফির আরেকটি বিধান বলছেন ওয়াইদ আকাদিম আল মুসাফির ইলা বালাদিহি নাহারে রমাদান মুফতেরানলাম ইয়াসে হাসা মহুজ আলিয়ম এখন মুসাফির সফরে ছিল আর সফর থেকে রমজান মাসের দিনের বেলা ফিরে আসলো আরে সফরে থাকা অবস্থায় সে শ্যাম শুরু করেনি যেহেতু তার উপরে শ্যাম তখন জরুরি ছিল না শ্যাম শুরু করেনি কিন্তু দিনের বেলা সকালবেলা বা দুপুরবেলা বা যে কোনো সময় দিনে পৌঁছিল নিজের বাড়িতে যখন বাড়িতে পৌঁছিল তাহলে সে কি তখন শ্যামের নিয়ত করে নিতে পারবে আর তার ওই দিনের শ্যামটা হবে বলছিলাম ইয়াসে হাসমুজ আলিক ওই দিনের শ্যাম তার হবে না কারণ কারণ হচ্ছে লিয়ান্নাহু কানা মুফতেরান ফি আউয়ালিন নাহারে দিনের প্রথম অংশে সে শ্যাম অবস্থায় ছিল না হ্যাঁ তার শ্যামের নিয়ত ছিল না বা শ্যাম অবস্থায় থেকে আসেনি আর যেটা ফরজ শ্যাম সেই শ্যাম ফজর থেকেই নিয়ত করে শুরু করতে হবে ফরজ শ্যামের ক্ষেত্রে নিয়ত হইতে হবে ফজর থেকে শুভ সাদেক থেকে সন্নত মুস্তাহাব নফল শ্যামের ক্ষেত্রে যদি ফজর পরে কোনো কিছু পানাহার না করে শ্যাম ভঙ্গের কোনো কারণ না তার মধ্যে পাওয়া যায় তাহলে সকালবেলা যে কোনো সময় দিনের বেলাও নিয়ত করে নিতে পারে যে এজান আনা সাইম আজকে আমি সিয়াম রেখে নেব যেমন রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম মাঝে মধ্যে এরকমটা করতেন যখন দেখতেন যে বিবিদের বাড়িতে কোনো খাবার দাবার নেই আর আর ফজর থেকে তো কিছু খাইনি পানাহার করিনি তাহলে আজকে রোজা রেখে নিলাম তাহলে একজন মুসাফির যখন সফর করে আসলো আর দিনের বেশ কিছু অংশ বাকি আছে এই সময়টাই কি করবে সে কি পানাহার করতে পারবে না পারবে না আর একটি আলা গুরুত্বপূর্ণ আলা এটা অনেকে জিজ্ঞাসা করেন যে আমি সকাল বেলা অথবা দুপুরবেলা চলে আসলাম আর আমাকে খিদা লেগেছে অথবা খাওয়ার প্রয়োজন রয়েছে খাবার আছে আমি খাবো তো খাওয়া দাওয়া কি জায়েজ কারণ আমি দিনের প্রথম অংশে যেহেতু আমার জন্য বৈধ ছিল সেই জন্য আমি শ্যাম পালন করিনি এখন সারাদিন কি আমি পানাহার করতে পারবো তো এই ক্ষেত্রে ফোকাহাদের ইখতলাফ রয়েছে মানে দুটো মত রয়েছে বলছেন ওয়ালাকিন হাল ইয়ালজামহল এমসাক বাকিয়াত মোসাফির যখন সফর থেকে বাড়ি ফিরল দিনে তখন বাকি যে দিনের অংশটুকু রয়েছে এটাতে পানাহার থেকে বিরত থাকবে না পানাহার করতে পারবে বলছে ইখতালাফ আল ওলামা ফিজা আলিকা ওলামাদের এই ক্ষেত্রে মতবিরোধ হয়েছে ফাঁকাল আবাদহম একদল বলেছেন ইয়াজিবু আলহি আইম শেখা বাকিয়াত আলিয়ম এহতেরাম আলিজামান বাকি যে দিনের অংশটুকু রয়েছে সেই বাকি দিনের অংশটুকু যেহেতু বাড়িতে অবস্থান করছে রমজান মাসে সুতরাং এই রমজান মাসের দিনের সম্মানার্থে মাহে রমজানের সম্মানার্থে বাকি দিনটা সে পানাহার থেকে বিরত থাকবে কোনো কিছু তার জন্য খাওয়া যায় নয় তার জন্য ফরজ বাকি দিনটা রমজানের দিনের সম্মানে পানাহার থেকে বিরত থাকা কিন্তু তার শ্যাম হবে না যেহেতু বেশ কিছু অংশ সে সিয়াম অবস্থায় ছিল না দিনের তাহলে কি করবে ওয়াজেব আলহিল কাজা আইজান তার উপর কাজা করা ফরজ হবে কারণ লে আদামে সেহাতে সমে কারণ ওই দিনের সিয়াম যেহেতু তার শুদ্ধ হয় নাই এটি হচ্ছে ইমাম আহমদ রাহমাহল্লার মত প্রসিদ্ধ মত হ্যাঁ তাহলে হাম্বেলি মজহাব হচ্ছে যে মোসাফির সফর থেকে এসে বা রোগী মানুষ যদি সুস্থ হয়ে যায় দিনের বেলা তাহলে বাকি দিনের অংশটুকু পানাহার থেকে বিরত থাকবে দ্বিতীয় শ্রেণীর অলামারও রয়েছেন যারা বলছেন না যে আলী আইম শেখা বাকিয়াত জালিকা যাম একজন মোসাফির অথবা অসুস্থ ব্যক্তি মোসাফির সফর থেকে আসলো দিনের বাকি অংশটুকু বাড়িতে অবস্থান করলো অথবা সুস্থ হওয়ার পরে বাকি অংশটুকু দিনের বাকি আছে তো তার জন্য এই বাকি যে দিনের অংশটুকু রয়েছে পানাহার থেকে বিরত থাকা ফরজ নয় কেন ফরজ নাই বলছে মিন হাজাল কারণ তাকে তো কাজা করা ফরজ তার উপর আছে এই সেয়াম তো তার হইলই না তাহলে এই যে বাকি অংশটুকু সে পানাহার থেকে বিরত থাকবে এতে তার কি লাভ হইল কোনো লাভ হলো না আর যেই বিষয়টি যে কারণটি সেখানে তুলে ধরেছে হাম্বেলি মজাবে সেটা হচ্ছে মাহে রমজানের সম্মানার্থে বলা হয়েছে সেটা যেহেতু দিনের প্রথম অংশে তার জন্য মোবাহ ছিল সুতরাং বাকি অংশটুকু তার জন্য মোবাহ বলছেন হরমতুজ্জামানে কাজালাদ ফিতরহিল মোবাহ আউ্লাহারে আর রমজানের যে দিনের সম্মান রয়েছে এই সম্মানটি তার দিনের প্রথম অংশে যেহেতু তার জন্য পানাহার করা যাই ছিল তার উপর সিয়াম ফরজ ছিল না সেই জন্য সেটা আর তার উপর থাকবে না আবদুল্লাহ মাসুক রাজি আল্লাহ তালহ এই মর্মে বলেছেন তার উক্তি রয়েছে যেটা দ্বিতীয় মতটির সমর্থন করে বলছে মান আকাল আউ্বাল নাহারি ফালিয়াকুল আখেরা কেউ যদি দিনের প্রথম অংশে পানাহার করে নাই মানে পানাহার করার বৈধতা তার ছিল সফরের কারণে অথবা অসুস্থতার কারণে ফালিয়াকুল আখেরাহু তাহলে দিনের শেষ অংশ সে পানাহার করুক কোনো অসুবিধা নেই অর্থাৎ মান হাল্লাহুল আকলু আন্নাহারে দিনের প্রথম অংশে যদি কারোর জন্য পানাহার করা হালাল হয়ে থাকে ইউ হিল্লা হিল্লা বে ওজরিন হাল্লাহুল আকলু আখেরা কোনো সারি ওজরের কারণে মানে হাল্লাহুল আকলু আন্নাহারে বে ওজরিন কোনো সারি ওজরের কারণে যদি কারোর জন্য দিনের প্রথম অংশে পানাহার করা হালাল থাকে তো হাল্লাহুল আকলু আখেরাহু তাহলে দিনের শেষ অংশ তার জন্য পানাহার করা হালাল যেমন ঋতুবতী মহিলা দিনের বেলা মাসিক ঋতু থেকে পাক পবিত্র হলো গোসল করলো সকাল নয়টা দশটা বারোটা তাহলে দিনের বাকি অংশটুকু পানাহার করতে পারবে এখন তো পাক পবিত্র হয়ে গেছে তো এই ক্ষেত্রে দুটো মত হলেও দ্বিতীয় মত যেটি সেটির সমর্থন আব্দুল মাসুর আলী আল্লাহ তালাম এ উক্তি থেকে পাওয়া যাবে হাজা মজাহ মালিক ও শাফি এটি হচ্ছে ইমাম মালিক এবং শাফির মজহাব ও রেওয়ায় আনিল ইমাম আহমদ ইমাম আহমদেরও একটি বর্ণনা তবে দিনে যে পানাহার করবে মোসাফির যে বাড়িতে এসে পৌঁছিল বা অসুস্থ ব্যক্তি বা ঋতুবতী মহিলা ঋতু অবস্থায় অথবা ঋতু থেকে পাক হয়ে বাকি দিনের অংশটুকু রয়েছে সোরবাহু তবে তার পানাহারটা প্রকাশ্যে করবে না জনসমাজে সবার সামনে পানাহার করছে এমনটা করবে না লেখেফায় সবাবিল ফিতরি কারণ অনেকের জন্য তার এই শ্যাম ভঙ্গের কারণটি অস্পষ্ট কেন সে এই লোকটি ওই শ্যাম পালন করছে না বেহি এই ক্ষেত্রে তার সম্পর্কে মানুষের কুধারণা হইতে পারে যে কেমন মুসলিম সে শ্যাম পালন করে না কুধারণা হইতে পারে যে কি এ তো ফাঁসে গুণাগার রমজান মাসে আরে অমুককে দেখতে রমজান মাসে পানাহার করতে জি তো আপনার সম্পর্কে ভুল ধারণা হইতে পারে অথবা আরেকটা ক্ষতির দিক হচ্ছে যে আপনাকে ফলো করতে পারে একজন ভালো মানুষ আপনি যদি শ্যাম ছাড়েন তো অনেক মনে করেন আরে অমুক দেখেছি অমুক শেখ রমজান মাসে খেতে দেখেছি অমুক এত পরেশগার মানুষ তাকে আমি খেতে দেখেছি সুতরাং আমিও খাবো হ্যাঁ এরকম বাচ্চারা কচিকাচারা যারা শ্যাম শুরু করেছে তারা বিষয়টি বুঝবে না মাকে যদি খেতে দেখে বড় বোনদেরকে বা মহিলাদেরকে যদি পানাহার করতে দিনে দেখে প্রকাশে তাহলে তারা ভাববে যে তাদের জন্য যখন জায়েজ তো আমার জন্য জায়েজ হ্যাঁ তারাও অনুসরণ শুরু করে দেবে সুতরাং প্রকাশ্যে পানাহার করবে না যাদের জন্য দিনে পানাহারের বৈধতা রয়েছে শ্যামের ক্ষেত্রে আমরা মানুষের প্রকরণ বর্ণনা করছিলাম এখন হচ্ছে সপ্তম প্রকরণ আলকিস মুসাবে জি সপ্তম প্রকরণ শুরুতে ইঙ্গিত করেছি তা হচ্ছে আলমারিজ অসুস্থ ব্যক্তি তবে এমন অসুস্থ ব্যক্তি যার আরোগ্যের সম্ভাবনা রয়েছে যার আরোগ্যের আশা করা যায় ইউরজা বুর ওহু বা বুর ও মারদেহি মারদেহি যার অসুখ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে জি কারণ এর আগে যে প্রথম আলোচনাতে পাঁচ প্রকার মানুষের কথা উল্লেখ সেখানে এমন রোগীর কথা আলোচনা করেছে যেই রুগী হচ্ছে স্থায়ী রুগী যার ভালো হওয়ার কোনো চান্স নেই তার জন্য ফিদিয়া রয়েছে শ্যামের মধু কিন্তু এখানে এমন অসুস্থ ব্যক্তি যেই ব্যক্তির অসুস্থতা রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যার রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তার তিনটি অবস্থা রয়েছে বলছেন ওয়ালাহ সালাস হালাত এহদাহা প্রথম অবস্থা হচ্ছে যে অসুস্থ কিন্তু তার শ্যাম পালনে কষ্ট হয় না আর শ্যাম পালন করলে ক্ষতিও হবে না বা হয় না বলছেন এইরকম যদি হয় না কষ্ট না ক্ষতি ফায়াজেব আলী সম তাহলে এই রকম রোগীর জন্য শ্যাম পালন করা ফরজ লে আন্নাহ লাইসাল্লাহ ওজরুন ইবিহুলফি তার জন্য এমন কোনো শরীয়তে ওজর নেই যে তার জন্য শ্যাম ছাড়া জায়জ হয় যেমন ব্লাড প্রেশার রয়েছে জি হ্যাঁ বা সর্দি কাশি রয়েছে বা যে কোনো এমন অসুখ রয়েছে যেই অসুখে শ্যাম পালন করলে তার জন্য কোনো মুশকিলও না আর তার রোগের ক্ষেত্রে ক্ষতিরও আশঙ্কা নেই শারীরিক বা স্বাস্থ্যগত কোনো ক্ষতির আশঙ্কা নেই তার জন্য শ্যাম পালন করা রোগী হলেও ফরজ দ্বিতীয় অবস্থা হচ্ছে রুগী এমন রুগীর যেই রুগীর রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তার দ্বিতীয় অবস্থা আইয়াসুক আলী হিসম আলাই আদুর রহু শ্যাম পালন করতে কষ্ট তো হচ্ছে অসুস্থতার কারণে কিন্তু তার ক্ষতি হয় না কষ্ট হচ্ছে একটু সাধারণ অবস্থায় সুস্থ থাকলে এত কষ্ট হইতো না কষ্ট হচ্ছে কিন্তু তার কোনো ক্ষতি নেই তাহলে ওর জন্য শ্যাম ছেড়ে দেওয়া ইফতার করা জায়জ ফাইফতিরু শেখ বলছেন যে সে শ্যাম ছেড়ে দেবে এটা হচ্ছে তার জন্য উত্তম কারণ আল্লাহ রব্বুল আলমিনের ফরমান ওমান খান মারিদান আউ আলা সাফারিন ফাইদ্দা তুমিন আইয়ামিন ওখার যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলিতে এই সংখ্যাগুলি পূরণ করে নেবে সোরে বাকার আয়াত নম্বর চৌরাশি এবং পঁচাশিতে দুটোতে রয়েছে যখন তার জন্য শ্যাম ছেড়ে দেয় উত্তম তাহলে আহ সম মাসাক্কা যদি রোগের কারণে শ্যাম পালন করা কষ্টকর হয় তাহলে শ্যাম পালন করা মাকরু কেন মাকরু লিয়ান্নাহ খরুজুন আর রুকসাতিল্লাহ তালা আল্লাহ যে ছাড় দিয়েছেন সেটা থেকে বেরিয়ে যাওয়া যে আমি ছাড় নেব না তা লেনাফসি এবং নিজের জানকে কষ্ট দেওয়া অথচ হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লাহ বলছে ইন্নআল্লাহ আন্তু তা রোফাসহু কামা ইয়াকরাহ আন্তু তা মাসিয়াতহু আল্লাহ পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন যে তার ছাড়গুলি নেওয়া হোক যেমন তিনি অপছন্দ করেন ঘৃণা করেন তার গোনাতে লিপ্ত হওয়া তার নাফরমানিতে লিপ্ত হওয়া মুসনাদ আহমদ ইবনে হেব্বান ইবনে খোজাহমাদ এই হাদিস রয়েছে তৃতীয় অবস্থা এমন রোগীর যেই রোগীর রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তার তৃতীয় অবস্থা হচ্ছে যে সে এমন রোগী যে সে যদি শ্যাম পালন করে তাহলে আইয়াদুর রাহুসম তার ক্ষতি হবে শুধু কষ্ট হবে না বরং তার শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে তার রোগ বৃদ্ধি পাবে ফায়াজিব আলহিল ফিত্র তার জন্য রমজান মাসে তার ব্যাধির কারণে আম ছেড়ে দেওয়া ফরজ ওয়ালা ইয়াজুজ আল্লাহ সম আর এই ক্ষতির ঝুঁকি থাকা সত্ত্বেও সে যদি শ্যাম পালন করে তার জন্য শ্যাম পালন করা জায়েজ নয় লেকাউলিহি তালা মহান আল্লাহর বাণী হচ্ছে দলিল আল্লাহ বলছেন ওয়ালা তাকুল আনফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করিও না ইন্নআল্লাহ কানা বেকুম রাহিমা নিশ্চয় আল্লাহ তোমাদের উপর বড় দয়ালু সুরা নিসা এক নম্বর উনত্রিশ আরও আল্লাহ রব্বুল্লাহ ইরশাদ করেছেন ওলা আতুল কুবি আইদিকুম এলা তাহলোকা তোমরা নিজেদেরকে ধ্বংসে ফেলে দিও না ধ্বংসের দিকে ঠেলে দিও না সুরা বাকার আয়াতমর একশো পঁচানব্বই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস রয়েছে ইন্দালিয়ানফসিকা আলাই কাহাকান তোমার ওপর তোমার নিজের জীবনের বা জানের হক রয়েছে ইন্নালেনাফসিক হাক্কান তোমার ওপর তোমার হক রয়েছে অধিকার রয়েছে তুমি তোমার শরীরের হকটা আদায় করবে আর শরীরের হক হচ্ছে আল্লাহ তাদুর রাহা তাকে ক্ষতি করবে না বা তার ক্ষতি সাধন করবে না অথচ আল্লাহ ছাড় দিয়েছেন নিজে ক্ষতিগ্রস্ত হবে না অন্যরও ক্ষতি করবে না আর দুটি মাস আলা রয়েছে তা দিয়ে আমাদের আলোচনা ইনশা আল্লাহ তালা শেষ হবে যার একটি হচ্ছে আমাদের পয়েন্ট নম্বর ছয় কোনো ব্যক্তি রমজান মাসের দিনের বেলা যদি অসুস্থ হয়ে পড়ে জি বলছে ভাই জাহাদা সাল্লাহ মারদফি আসনাই রমাদান রমজান মাসে সিয়াম অবস্থায় যদি কোনো লোক অসুস্থ হয়ে পড়ে বা সাক্কা আলী এতমাম আর তার জন্য শ্যাম পালন পুরা করা বাকি যে দিনের অংশটা থেকে গেছে সেটা পূরণ করা কষ্টকর হয়ে যায় জাহাজ আল্লাহুল ফিত্র তার জন্য শ্যাম ছেড়ে দেওয়া জায়েজ শ্যাম ছেড়ে দেওয়া জায়েজ আবার বলছি কথাটি দিনের বেলা সে সুস্থ ছিল আর সাহারি করেছে আর শহর করে সে চেয়েছে যে আমি শ্যামটা রেখে নেব কিন্তু দিনের কোনো এক সময় দুপুরে বিকেলে কোনো সময় এমন অসুস্থ হয়ে পড়ে গেল যে তার জন্য শ্যাম পালন করা এখন কষ্টকর হচ্ছে তাহলে তার জন্য শ্যাম ছেড়ে দেওয়া জায়েজ এর বিপরীত এক লোক অসুস্থ ছিল আর তারপরে রমজানের দিনের বেলা সুস্থ হয়ে গেল রমজানের দিনের বেলা সুস্থ ওয়াইজা বারিয়া ফি নাহারে রমাদান ওয়াহুয়া মুফতির যেহেতু আগে থেকে অসুস্থ ছিল সে শ্যাম পালন করেনি আর তারপরে দুপুরবেলা সুস্থ হয়ে গেল পুরোপুরি সুস্থ হয়ে গেল তাহলে বাকি দিনটা কি সে শ্যাম পালন করবেন না বলছিলাম ইয়া সেহা ইয়াসু মাজা আলিকাল ওই দিন তার শ্যাম হবে না লিয়ান্না কানা মুফতেরান ফি আউ্বালিন কারণ দিনের প্রথম অংশে সে ইফতার অবস্থায় ছিল শ্যামবিহীন ছিল আর ফরজ শ্যামের জন্য শর্ত হচ্ছে যে নিয়ত করবে ফজরের আগেই শুভ সাদেকের আগেই তবে এই যে বাকি দিনের অংশটুকু সে সুস্থ হয়ে থাকলো এই সময়টাই সে পানাহার করতে পারবে নাকি রমজানের সম্মানার্থে পানাহার করবে না ফিহে খেলাফুন বাইনাল অলামা এতেও দুটি মত রয়েছে অলামাদের যে দুটি মত এর পূর্বে উল্লেখ করা হয়েছে ইমাম আহমদের প্রসিদ্ধ মজা হচ্ছে যে রমজান মাসের দিনের সম্মানার্থে বাকি দিনের অংশটুকু পানাহার করবে না আর ইমাম মালিক শাফি অন্যান্য ফোকাহাদের মত হচ্ছে যে যেহেতু এই পানাহার থেকে বিরতি তার কোনো লাভে আসবে না তাকে তো কাজা করতে হচ্ছে সুতরাং পানাহার দিনের বাকি অংশটুকু সুস্থ অবস্থায় অথবা সফর থেকে ফিরে এসে করতে পারবে তবে প্রকাশ্যে পানাহার করবে না শেষ পয়েন্ট যেটি সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির চিকিৎসার মাধ্যমে প্রমাণিত হয় যে আন্না সমা ইয়াজলেবুল মারাদা আউ ইউআেরো বুর আহু যে সে অমোক ব্যক্তি অসুস্থ ব্যক্তি বা এমনি ব্যক্তি সাধারণ ব্যক্তি সে যদি শ্যাম পালন করে তাহলে সে রোগাক্রান্ত হয়ে যাবে অথবা তার চিকিৎসায় বিলম্ব হবে তার রোগের উপশমে বিলম্ব হয়ে যাবে এক হচ্ছে সে অসুস্থ নয় কিন্তু বিশেষজ্ঞরা ভালো আস্থাভাজন বিশ্বস্ত মুসলিম চিকিৎসকের দ্বারা প্রমাণিত বা তার চিকিৎসা দ্বারা প্রমাণিত যে এই ব্যক্তি অবস্থায় শ্যাম পালন করলে সে রোগী হয়ে যাবে অথবা তার চিকিৎসায় বিলম্ব হবে তাহলে যা জালাহুল ফিতর শ্যাম ছাড়া জায়েজ সুস্থতার রক্ষার জন্য এবং রোগ থেকে আত্মরক্ষার জন্য আর তারপরে এই আশঙ্কা যদি কেটে যায় তাহলে ভালো কথা আশঙ্কা যদি কেটে যায় তাহলে অপেক্ষা করবে আর তারপরে যতটা শ্যাম ছুটেছে সে শ্যামগুলি পালন করে নেবে বলছে ফাইন কানাইউর জাজাওয়াল হাজাল খাতার এই আশঙ্কা আর এমন সময় সুস্থ হয়ে গেছে যে এখন বলছে যে এখন আর শ্যাম পালন করলে কোনো অসুবিধা নেই অথবা ছোটো দিনে ঠান্ডা দিনে শ্যাম পালন করলে কোনো অসুবিধা নেই তাহলে ছোট দিনে ঠান্ডা দিনে শ্যামগুলি পালন করে নেবে যতটা ছুটে ছিল ওয়াইন কানা লায়ুর জাজাওয়ালো কিন্তু যদি তার এই রোগের আশঙ্কা অথবা চিকিৎসায় বিলম্ব হওয়ার বিষয়টি স্থায়ী হয়ে যায় এটা দূর হচ্ছে না মোটে তাহলে তার বিধান হচ্ছে পঞ্চম শ্রেণীর মানুষের কথা যে আগে আলোচনা করেছি অর্থাৎ স্থায়ীভাবে যে রুগী অথবা অনেক বার্ধক্যে পৌঁছে গেছে তারা তারা আর কখনো সুস্থতার জীবন ফিরিয়ে পাবে না তারা রমজান মাসের শ্যাম ছেড়ে দেবে আর তাদেরকে কাজা করতে হবে না বরং প্রতিটি শ্যামের বিনিময়ে একজন করে মিসকিনকে খাবার দেবে এ হচ্ছে শরীয়তের বিধান যা মোটামুটি ফিখি মাসাইল আলোচনা করা হইল সাত প্রকারের মানুষের কথা আর বাকি তিন প্রকারের মানুষ রয়েছে ইনশা আল্লাহ তালা আগামী মজলিসে বাকিটা ইনশা আল্লাহ তালা আগামীকালকে আল্লাহ তৌফিক দিলে পূরণ করবো আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে নেক হায়াত দান করেন সুস্থতার জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আমাদেরকে দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে ইমানের দিক থেকে ইসলামের দিক থেকে আর শারীরিক দিক থেকে সার্বিক দিক থেকে যেন সুস্থ রাখেন এবং আল্লাহ সমস্ত রকমের ফিতনার বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন আল্লাহ রবুল্লা আলমী যেন এই করোনার ভাইরাসের মহামারীকে মুসলিম উম্মা থেকে উঠিয়ে নেন আর মুসলিম উম্মার ওপর আল্লাহ যেন রহম করেন آه، ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا سبحان ربك رب العزة عما يصفون وسلام المرسلين والحمد لله رب العالمين